হে দয়াময় হে দয়াময় রহিম রহম হে দয়াময় হে দয়াময় রহিম রহমান দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান দিবানিশি তোমার দয়ায় গাই তোমারি গান হে দয়াময় হে দয়াময় রহিম রহমান দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান দিবানিশি তোমার দয়ায় গাই তোমারি গান ফকির তুমি বাদশা বানাও তোমারি দয়া বাদশাহ আবার ফকির বনে তোমারি সারাতে ফকির তুমি বাদশা বানাও তোমারি দয়াতে বাদশাহ আবার ফকির বনে তোমারি সারাতে যখন খুশি নাও গো কেড়ে যখন খুশি নাও গো কেড়ে কাতের প্রাণ তোমার দয়ায় দিবানিশি গাই যে মধুর গান তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান হে দয়াময় হে দয়াময় রহিম রহমান তোমার দয়ায় দিবানিশি গাই যে মধুর গান তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান তুমি হাসাও তুমি কদাও গো মালিক সাই তোমার লীলা বুঝার মতো সাধ্য কারণাই তুমি হাসাও তুমি কদাও সাই তোমার লীলা বুঝার মতো সাধ্য নাই তোমার রাহে জীবন আমার তোমার রায় তোমাদের হয় যেন কোরবান দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান দিবানিশি তোমার দয়ায় গাই তোমারি গান হে দয়াময় হে দয়াময় রহিম রহমান দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান দিবানিশি তোমার দয়ায় গাই তোমারি গান দিবানিশি তোমার নামে গাই তোমারি গান